সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চি নাইনটি পয়েন্ট থ্রিতে বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য সত্যজিৎ রায়ের লেখা ম্যাকেনজি ফ্রুট সত্যজিৎ রায় বাংলা চলচ্চিত্রে ও বাংলা সাহিত্যে এক বিরাট ব্যক্তিত্ব চিত্র পরিচালনার জন্য যেমন পেয়েছেন honorary Oscar for lifetime achievement তেমনই সাহিত্যে আমাদের উপহার দিয়েছেন ফেলুদা প্রফেসর শঙ্কু তারিণী খুঁড়োর মতো একের পর এক অসামান্য চরিত্র আজকের গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্সের সত্যজিৎ রায় গল্প একশো এক এই সংকলনটি থেকে গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশে উনিশশো বাংলা তেরোশো অষ্টআশির অঘ্রাণ মাসে প্রধান চরিত্রে নিশিকান্তবাবু তারক বাগচি জ্ঞান চৌধুরী ও চুনিলাল মানসুখানি গল্প পাঠে দ্বীপ গল্পের সূত্রধার মীর শুরু হচ্ছে ম্যাকেন্সি ফ্রুট ম্যাকেন্সি সাহেবের বাগানে আশ্চর্য গাছটা আবিষ্কার করলেন নিশিকান্তবাবু সাহেব যে গাছপালা ভালোবাসতেন সেটা করিমগঞ্জে এসেই শুনেছিলেন নিশিকান্তবাবু ভারত স্বাধীন হওয়ার বছর সাতেকের মধ্যেই সাহেব অস্ট্রেলিয়ায় তাঁর দেশে ফিরে যান তারপর থেকে এই বাংলো বাড়িটা খালি পড়ে আছে লোকে বলে সাহেবের গিন্নি নাকি এই বাড়িতে বজ্রাঘাতে মারা যান সাদা গাউন পরা তার ভূতকে নাকি বাগানে ঘুরে বেড়াতে দেখা যায় পূর্ণিমার রাতে তাই এ বাড়ির দিকে আর বিশেষ কেউ ঘেঁষে না নিশিকান্তবাবু বহরমপুরের সরকারি স্কুলে মাস্টারি থেকে রিটায়ার করে করিমগঞ্জে আসেন মাধব কবিরাজকে দিয়ে তার বাতের চিকিৎসা করানোর জন্য মাধব ডাক্তারের খ্যাতি দেশজোড়া না হলেও প্রদেশ জোড়া তো বটেই বন্ধু তারক বাগজির বাড়িতে একদিন থেকে চিকিৎসা করিয়ে ফিরে যাবেন এই ছিল কথা কিন্তু সে আর হল না প্রথমত এসে শুনলেন মাধব কবিরাজ মারা গেছেন দেড় মাস হল তারপর তারক বাগজি বললেন তুমি একা মানুষ বিয়ে থাও করনি কার জন্যে ফিরবে বহরমপুরে এখানেই থেকে যাও ভায়া কবিরাজ আর নৌ কবিরাজ করিমগঞ্জের জল হাওয়াতেই তোমার বাদ ভালো হয়ে যাবে অনুরোধ এড়াতে পারেননি নিশিকান্তবাবু একবার যেতে হয়েছিল বহরমপুর তল্পিতল্পা গুটিয়ে আনার জন্য সেই থেকে পেইং গেস্ট হয়ে আছেন বন্ধুর বাড়িতে বেশ ছিমছাম বাড়ি মুন্সেফি রায় থেকে তারক তৈরি করেছেন সিক্সটি ফোরে বউ মারা গেছেন বছর তিনেক হলো একটি মেয়ের বিয়ে হয়ে গেছে একমাত্র ছেলে চাকরি করে দেহরাদুনে জায়গাটা যে মনোরম তাতে সন্দেহ নেই এককালে রেশমের কুঠি ছিল করিমগঞ্জে সেই সূত্রেই ম্যাকেঞ্জি সাহেবের পূর্বপুরুষ এখানে বাসা বেঁধেছিল কুঠি উঠে গেছে প্রায় একশো বছর আগে কিন্তু ম্যাকেঞ্জিরা করিমগঞ্জের মায়া কাটাতে পারেননি শেষ সাহেব জন ম্যাকেঞ্জি হয়তো থেকেই যেতেন কিন্তু স্ত্রীর মৃত্যুর পর তার মন ভেঙে গিয়েছিল ছেলে অস্ট্রেলিয়ায় পশমের ব্যবসা করে সেই বাপকে চিঠি লিখে দেশে আনিয়ে নেয় বন্ধুর সঙ্গে নিশিকান্তবাবুর একটা ব্যাপারে বেমিল তারুক বাগচি ঘর কোনো মানুষ কাজের পর বাড়িতে এসে আরাম কেদারায় গা এলিয়ে দেন আর নিশিকান্তবাবুর হেঁটে বেড়ানোর অভ্যেস বাদ সত্ত্বেও সকাল সন্ধে মাইল দুয়েক না হাঁটলে তার ভাত হজম হয় না করিমগঞ্জে আসার দিন তিনেকের মধ্যেই বেড়ানোর পথে ম্যাকেঞ্জি সাহেবের পরিত্যক্ত বাংলোটা চোখে পড়ল তাঁর পাঁচিল দিয়ে ঘেরা আড়াই বিঘে জমির মাঝখানে ছবির মতো একতলা বাংলো খাপড়া দেওয়া ঢালু ছাদ সামনে পেছনে বারান্দা চারদিক ঘিরে গাছপালা নিশিকান্তবাবু গাছপালা ভালোবাসেন বটনি তার প্রিয় সাবজেক্ট ছিল কলেজে বহরমপুরের বাড়িতে তার নিজেরও একটা ছোট্ট বাগান ছিল তার উপর অনুসন্ধিৎসা তার চরিত্রের একটা বিশেষ অঙ্গ এত বিচিত্র রকমের গাছ দেখে তিনি আর লোভ সামলাতে পারেন দশই কার্তিক তেরোশো আটাত্তর তারিখটা জরুরি তিনি বন্ধুর নিষেধ অমান্য করে কাপড় হাঁটুর ওপর তুলে পাঁচিলের একটি ভাঙা অংশ টোপকে ঢুকে পড়লেন ম্যাকেন্সি সাহেবের বাগানে আম জাম কাঁঠাল পেয়ারা নারকোল ইত্যাদি যাবতীয় দেশি গাছ ছাড়াও ছবিতে এবং শিবপুরের বোটানিক্যাল গার্ডেনে দেখা বেশ কিছু বিদেশি গাছও চোখে পড়ল নিশিকান্তবাবুর ফুল গাছ যা ছিল তার আর বিশেষ কিছুই অবশিষ্ট নেই আগাছায় ভরে গেছে চতুর্দিক তার মধ্যে দিয়ে এক অদম্য কৌতূহলে গাছপালা দেখতে দেখতে এগিয়ে চললেন নিশিকান্তবাবু বাগানের মধ্যে দিয়ে পাথরে বাঁধানো পথ এঁকে বেঁকে চলেছে আশেপাশে ছড়ানো রয়েছে শ্বেত পাথরের স্ট্যাচু লোহার বেঞ্চি জল শুকিয়ে যাওয়া ফোয়ারা শৌখিন লোক ছিলেন ম্যাকেঞ্জিরা তাতে সন্দেহ নেই বাংলোর পেছন দিকটায় পৌঁছে গন্ধটা পেলেন নিশিকান্তবাবু কোনো ফুল কিংবা ফলের গন্ধ তবে চেনা নয় স্নিগ্ধ মিষ্টি গন্ধ নিশিকান্তবাবু এগিয়ে গেলেন অনুসন্ধান করতে শরৎকালের দিন ছোট হয়ে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে নেমে পড়বে গন্ধের কারণটা কি সেটা তার আগেই জানা দরকার একটা সিংহের মূর্তি পেরিয়ে তিন পা যেতেই নিশিকান্তবাবুকে থেমে যেতে হলো সামনে বাঁয়ে একটা করবি গাছ তার ঠিক পেছনে একটা অপেক্ষাকৃত খোলা জায়গায় একটা অচেনা গাছের গায়ে পশ্চিম দিক থেকে ঢলে পড়া সূর্যের রশ্মি এসে পড়ে তার একটা দিককে যেন সোনার পাতে মুড়ে দিয়েছে নিশিকান্তবাবু এগিয়ে গেলেন গাছটার দিকে গন্ধ যে এই গাছটা থেকেই আসছে তাতে সন্দেহ নেই গাছের ফল থেকে সাদা রঙের ফল ওপর দিকটা গোল তলাটা ঈষৎ ছুঁচল গোল অংশটার ব্যাস একটা মাঝারি সাইজের কমলা লেবুর মতো গাছের পাতাগুলো লক্ষ্য করলেন নিশিকান্তবাবু আর সঙ্গে সঙ্গে ক্লাসে শেখা বটানির কিছু নামও মনে পড়ে গেল পাতার রং গাঢ় সবুজ কম্পাউন্ড লিভ অবলং সেরেট গাছটা দেড় মানুষ উঁচু ফলের সংখ্যা কম করে পঞ্চাশ তাদের গা থেকে সোনালি রোদ ক্রমে সরে যাচ্ছে কিন্তু ফলের রংটার যেন একটা নিজস্ব ঔজ্জ্বল্য আছে যাতে মনে হয় অন্ধকার হওয়ার পরেও সেগুলো চোখ টানবে প্রায় মিনিট দশেক ধরে গাছটার এদিক ওদিক ঘুরে অবশেষে নিশিকান্তবাবুর মায়া কাটাতে হল পোকামাকড় সরীসৃপের অভাব নেই এই পরিত্যক্ত বাগানে এই বেলা বেরিয়ে পড়া দরকার খালি হাতে ফিরবেন কি না এই অভিনব গাছের একটা ফল সঙ্গে নেওয়া দরকার নিশিকান্তবাবু হাত বাড়িয়ে একটি ফল ছিঁড়ে নিয়ে বাড়িমুখ হলেন তারকবাবু ফলটা দেখে বাবুর মতো না হলেও খানিকটা বিস্মিত হলেন বইকি এ আবার কি আনলে সঙ্গে করে নিশিকান্তবাবু বললেন তারকবাবু ফলটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে মাথা নেড়ে বললেন এ জিনিস তো কোশ্চিনকালে দেখিনি হে অস্ট্রেলিয়ার ফল বলেই মনে হচ্ছে কিন্তু সেটা সঠিক জানা যায় কি করে বলো তো ফলের নাম না জানা অবধি নিশিকান্ত বাবুর শান্তি নেই তুমি বরং জ্ঞানবাবুকে দেখাও কি ওর দেশ বিদেশ অনেক ঘোরা আছে দেখো উনি যদি চিনতে পারেন জ্ঞানবাবু অর্থাৎ জ্ঞান প্রকাশ চৌধুরী চৌধুরীরা করিমগঞ্জের জমিদার ছিলেন জ্ঞান প্রকাশের ছিল ভ্রমণের নেশা এখন তার বয়স পঁয়ষট্টি তবে যুবা বয়সে যখন জমিদারি উচ্ছেদ হয়নি তখন বাপের পয়সায় অনেক ঘুরেছেন অনেক দেশের অনেক কিছু জিনিস সংগ্রহ করে এনে বাড়ি ভরিয়ে ফেলেছেন নিশিকান্তবাবু তার বন্ধুর কথা মতো ফলটি থলিতে ভরে নিয়ে গেলেন জ্ঞান চৌধুরীর সঙ্গে দেখা করতে ভদ্রলোক তখন তার বৈঠকখানায় বসে কলের গান শুনছেন আজকাল ভদ্রলোকের নেশা পুরনো বাংলা গানের রেকর্ড আর ডাক টিকিটে এসে দাঁড়িয়েছে চৌধুরী মশাই হাল ফ্যাশনের রেকর্ড প্লেয়ারে বিশ্বাস করেন না তার গ্রামোফোনের চোঙা আছে এবং সেটি হাতে ঘুরিয়ে দম দিয়ে চালাতে হয় কাজেই কলের গান বলাটাই ঠিক তিন মিনিটের রেকর্ড জোহরাবাইয়ের গান শেষ হতে চাবি টিপে মেশিন বন্ধ করে ভদ্রলোক নিশিকান্তবাবুকে বসতে বললেন হাতের ফলটা থলি থেকে বের করে শ্বেতপাথরের টেবিলের ওপর রেখে পাশের সোফায় আসন গ্রহণ করলেন নিশিকান্তবাবু ওটা আবার কি জ্ঞানবাবু দৃষ্টি ফলের দিকে নিশিকান্তবাবু নম্রভাবে বললেন আগে ওটার জন্যই আপনার কাছে আসা ফলটা পেয়েছি ম্যাকেঞ্জি সাহেবের বাগানে কিন্তু কি ফল সেটা বুঝতে পারছি না আপনি তো অনেক ঘুরেছেন টুরেছেন তাই কই দেখি দেখি নিশিকান্তবাবু ফলটা দিলেন চৌধুরী মশাইয়ের হাতে সেটাকে নেড়ে চেড়ে শুঁকে টুকে দেখে মাথা নাড়লেন জ্ঞান চৌধুরী হুম হুম এ ফল তো দেখছি আমার অজানা আপনি বরং কোনো বটানিস্টকে জিজ্ঞেস করুন প্রেসিডেন্সির বটানির অধ্যাপক এখন বোধ করি বিনয় সোম হ্যাঁ সেদিন কাগজে যেন দেখলাম নামটা সে যদি বলতে পারে নিশিকান্তবাবু চিন্তায় পড়লেন তাকে কি তাহলে কলকাতা যেতে হবে এই ফল নিয়ে আপনি এক কাজ করুন তাঁর চিন্তাটা আঁচ করেই বললেন জ্ঞান চৌধুরী আমার মেজ ছেলের পোলারয়েড ক্যামেরা আছে সে আপনাকে ফল সমেত গাছের রঙিন ছবি তুলে দেবে তারই এক কপি আপনি সোমকে পাঠিয়ে দিন তারপর দেখুন কি বলে মেজ ছেলে জ্যোতিপ্রকাশ চৌধুরী ক্যানাডায় প্রফেসরি করেন সম্প্রতি বিয়ে করতে এসেছেন করিমগঞ্জে তিনি খুশি হয়েই তার ক্যামেরার শাটার টেপার সঙ্গে সঙ্গে একটি সাদা কাগজ সরাত করে ক্যামেরার গায়ে একটা খাঁজের ভেতর থেকে বেরিয়ে এল তারপর চোখের সামনে এক মিনিটের মধ্যে ভেলকির মতো সেই কাগজে গাছের রঙিন ছবি ফুটে বেরোল জ্যোতিপ্রকাশ ছবিটা ছিঁড়ে বাবুকে দিয়ে দিলেন ছবিটা হাতে নিয়ে একটু ইতস্তত করে বাবু বললেন একটা ছবি না মানে যদি হারিয়ে টারিয়ে যায় জ্যোতিপ্রকাশ বিনা বাক্য ব্যয়ে আরো দুখানা ছবি তুলে দিলেন নিশিকান্তবাবুকে ছবির সঙ্গে তার কলেজ লব্ধ জ্ঞানের উপর নির্ভর করে নিশিকান্তবাবু গাছের একটি বর্ণনা দিয়ে প্রেসিডেন্সির অধ্যাপক বিনয় সোমের কাছে পাঠিয়ে দিলেন সাত দিনের মধ্যে উত্তর এসে গেল বিনয় সোম জানালেন এমন গাছ তিনি কখনো দেখেননি কিন্তু নিশিকান্তবাবু সহজে ছাড়বার পাত্র নন বর্ণনা সমেত আরেকটি ছবি তিনি পাঠালেন ইংল্যান্ডের রয়্যাল বোটানিক্যাল সোসাইটিতে জ্ঞানবাবুর বাড়িতেই উইটেকার্স অ্যালমান্যাক ছিল তাতেই পাওয়া গেল সোসাইটির ঠিকানা উত্তর আসতে লাগল তিন সপ্তাহ সোসাইটির পক্ষ থেকে মটেমর সাহেব জানালেন যে ফল সমেত গাছের যে ছবি পাঠানো হয়েছে তাতে যদি কোনো কারচুপি না থাকে তাহলে বলতেই হবে গাছটির জাত অজ্ঞাত এরপর যেটা ঘটল তাতে নিশিকান্তবাবুর চরিত্রের আরেকটি দিকের পরিচয় পাওয়া গেল সেটা হল তার ভাবুক দিক একদিন রাত্রে বিছানায় শুয়ে নিশিকান্তবাবু ভাবলেন এই যে মানুষের এত রকম শাক সবজি ফল মূল শস্যকে খাদ্য হিসেবে ব্যবহার করা এর শুরু হলো কবে আম জাম কলা কমলা পেঁপে পেয়ারা এসব কে বা কারা প্রথম খেলো এ কথা তো ইতিহাসে লেখে না অমুক ফল সুস্বাদু অমুক খাদ্য পুষ্টিকর এসব কে কবে আবিষ্কার করল এর মধ্যে এমনও তো অনেক কিছু আছে যা মানুষের খাদ্য নয় যা খেলে মানুষের অনিষ্ট হতে পারে কয়েক শ্রেণীর ব্যাঙের ছাতা আছে যা মানুষের পক্ষে মারাত্মক সেটা যে খাওয়া চলবে না সেটাও তো একদিন মানুষকে খেয়েই বুঝতে হয়েছিল শাস্ত্রে যাবতীয় খাদ্যের গুণাগুণ লেখা আছে কিন্তু শাস্ত্র লেখা হয়েছে এই তো সেদিন মানুষ সভ্য হবার অনেক পরে তার লক্ষ লক্ষ বছর আগেই তো সেসব খাদ্য মানুষ খেতে শুরু করে দিয়েছে ইতিহাসে এমন একটিও নজির আছে কি যেখানে বলা হয়েছে অমুক ফল অমুক শস্য আজ প্রথম অমুক ব্যক্তি খেয়ে সেটাকে খাদ্য বলে প্রমাণ করল এই সব চিন্তা থেকেই নিশিকান্ত বাবু একদিন স্থির করলেন যে এই নতুন ফল যার নাম তিনি দিয়েছেন ম্যাকেনজি ফ্রুট তাকে খেয়ে দেখতে হবে তার এই সিদ্ধান্ত সম্বন্ধে তিনি বন্ধুকে কিছু বললেন না কারণ বললে তিনি হয় ঔদাসীন্য প্রকাশ করবেন না হয় হাঁ হাঁ করে উঠবেন দুটোর কোনোটাই নিশিকান্তবাবু চান না এই সিদ্ধান্ত নেবার পরদিনই নিশিকান্তবাবু প্রাতভ্রমণে সোজা চলে গেলেন ম্যাকেনজি সাহেবের বাগানে মনে একটা সংশয় ছিল যে দেখবেন গাছে ফল নেই সব ঝরে পড়েছে কিন্তু গিয়ে দেখলেন ফলের সংখ্যা আগের দিনের চেয়ে বেশি নিশিকান্তবাবু ঝোলা নিয়ে গিয়েছিলেন টসটসে দেখে তিনটে ফল পেড়ে তাতে পুরে বাড়িমুখ হলেন তিনি বেশ বুঝতে পারছিলেন তার হৃৎস্পন্দনের মাত্রা সাধারণ অবস্থার চেয়ে বেশ খানিকটা দ্রুত আজ তিনি যা করতে চলেছেন সেটা পৃথিবীতে আর কেউ কোনো দিন করেনি কিন্তু তাই কি গাছটা তো ছিল ম্যাকেনজি সাহেবের বাগানে তিনি নিজে কি এ ফল কোনো দিন খেয়ে দেখেননি এই নতুন প্রশ্নটা সাময়িকভাবে নিশিকান্তবাবুর সমস্ত উৎসাহকে ব্লটিং পেপারের মতো শুষে নিল কে দিতে পারে এই প্রশ্নের উত্তর ম্যাকেনজি সাহেবের সঙ্গে করিমগঞ্জের কারুর ঘনিষ্ঠতা ছিল কিনা সেটা আগে জানা দরকার তারপর ফলভক্ষণ উত্তর মিলল তারকবাবুর কাছে ম্যাকেন্সি বিশেষ মিশতেন টিশতেন না কারুর সঙ্গে তবে শিবশরণ উকিলের সঙ্গে সাহেবকে ঘুরতে দেখেছি বার কয়েক বোধহয় সাহেবের কোনো মামলার সূত্রে দুজনের আলাপ হয় শিবশরণ মিত্র ব্যাপারটাকে অনেক সহজ করে দিলেন বললেন না না মামলা নয় তারও বাগানের শখ ছিল আবার আমারও বাগানের শখ আর এই সূত্রে আমাদের আলাপ তেতাল্লিশ রকমের গোলাপ ছিল আমার বাগানে বুঝলেন তেতাল্লিশ রকমের সাহেব দেখে খুব প্রশংসা করেছিলেন নিশিকান্তবাবু ভরসা পেয়ে ঝোলা থেকে ফল বার করলেন এই ফল কি ম্যাকেন্সি সাহেবের বাগানে দেখেছেন কখনো শিবশরণবাবুর ভৌনু কুঁচকে গেল সাহেবের বাগানে ছিল এই ফল আগে হ্যাঁ কোনখানটায় নিশিকান্তবাবু বর্ণনা দিলেন তার মানে মেম সাহেব যেখানে মারা গিয়েছিলেন ঠিক সেইখানেই এই গাছ তবে সাহেব থাকাকালীন এ গাছ ছিল না থাকলে আমার চোখে পড়তো ও বাগানে সাহেবের সঙ্গে অনেক ঘুরেছি আমি হাঁপ ছাড়লেন নিশিকান্তবাবু পায়োনিয়ার হওয়ার পথে তার আর কোনো বাধা নেই তিনিই হবেন ম্যাকেনজি ফ্রুটের প্রথম ভক্ষক সেই রাত্রিরে নিতাই ঠাকুরের রান্না চচ্চড়ি মুসুর ডাল লাউ ঘণ্ট আর ট্যাংরা মাছের ঝোল খেয়ে বন্ধুর সঙ্গে উত্তরের বারান্দায় বসে আধ ঘণ্টাখানে গল্প করে নিশিকান্তবাবু চলে এলেন নিজের ঘরে বিকেল থেকেই মেঘ করেছিল দশটা নাগাদ বজ্র বিদ্যুৎ সহ বেশ জাঁকিয়ে বৃষ্টি নামল নিশিকান্তবাবু ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে কুঁজো থেকে এক গেলাস জল ঢেলে নিয়ে খাটের পাশে টেবিলের ওপর রাখলেন তারপর একটি ম্যাকেন্সি ফ্রুট হাতে নিয়ে দেয়ালে টাঙানো পরমহংসদেবের ছবিটা উদ্দেশ করে এক নমস্কার ঠুকে শরীরটাকে টান করে হাতের ফলে কামড় দিলেন বার তিনিক চিবোবার পর ফলের রস খাদ্যনালীতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনি বুঝলেন এ একেবারে দেবভোগ্য ফল এর সঙ্গে অন্য কোনো ফলের সাদৃশ্য নেই তুলনাও নেই একটি আস্ত ফল শেষ করতে পাঁচ মিনিট লাগলো নিশিকান্ত বাবুর তখন রাত পৌনে এগারোটা ঘুমনোর কোনো প্রশ্নই ওঠে না একে তো আবিষ্কারের উত্তেজনা তার উপর একটা সংশয় আছে ফলে যদি কোনো অনিষ্ট হয় সেটা হয়তো রাতারাতি জানা যাবে নিশিকান্তবাবু ঘন ঘন নিজের নাড়ি টিপে দেখতে লাগলেন চেহারায় কোনো অনিষ্টের ছাপ পড়ছে কিনা জানার জন্য আধ ঘন্টা অন্তর অন্তর দেয়ালে টাঙানো আয়নাটার সামনে গিয়ে দাঁড়ালেন শেষটায় মাঝরাতেই ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পায়াচারি করে শরীরের মাংসপেশিগুলো সব ঠিকভাবে কাজ করছে কিনা পরীক্ষা করে দেখলেন পাঁচটা ঠিক পরে যখন ভোরের প্রথম পাখি ডাকতে শুরু করেছে তখন নিশিকান্তবাবু উপলব্ধি করলেন যে তার কোমরের বাত সম্পূর্ণ সেরে গেছে এবং এমন সুস্থ তিনি গত তিরিশ বছরের মধ্যে কখনো বোধ করেননি ম্যাকেনজি ফলের এই আশ্চর্য স্বাদ তিনি একাই ভোগ করবেন এটা নিশিকান্তবাবুর কাছে ন্যায্য বলে মনে হল না সেই সঙ্গে তিনি যে ফলের সন্ধান পেয়েছেন এবং তিনি যে প্রথমেই ফল খেয়ে দেখেছেন সেটাও তো জানানো দরকার বন্ধুর এ ব্যাপারে কোনো উৎসাহ নেই সেটা নিশিকান্ত বাবু ভালোভাবেই জানেন ব্যাপারটা কোনো গণ্যমান্য ব্যক্তির গোচরে আনা উচিত এটা মনে করে জ্ঞান চৌধুরীর নামটাই সবচেয়ে আগে মনে পড়ল মানুষে মানুষে রুচিভেদ হয় এটা নিশিকান্তবাবু জানেন কিন্তু এমন সুস্বাদু ফল কারুর খারাপ লাগতে পারে এটা যেন তার বিশ্বাসই হচ্ছিল না তাই একটি ফল সঙ্গে নিয়ে তিনি গেলেন চৌধুরী নিবাসে বৈঠকখানায় জ্ঞানবাবুর সঙ্গে একটি অবাঙালি ভদ্রলোককে দেখে কিছুটা দমে গেলেও নিশিকান্তবাবু ভনিতা না করে তার আসার কারণটা জানিয়ে দিয়ে থলি থেকে ফলটা বার করে চৌধুরী মশাইয়ের সামনে টেবিলের ওপর রাখলেন নাম ধাম জানতে পারলেন ফলের জ্ঞান চৌধুরী প্রশ্ন করলেন নিশিকান্তবাবু জানালেন রয়্যাল বোটানিক্যাল সোসাইটি পর্যন্ত ছবি দেখে ফলটাকে চিনতে পারেনি আপনি খেয়ে দেখুন অতি সুস্বাদু ফল জ্ঞানবাবু আপত্তি করলেন না তবে কামড় দিয়ে না খেয়ে চাকরকে ডেকে ছুরি আর দুটো প্লেট আনিয়ে নিজে এক টুকরো নিয়ে এক টুকরো দিলেন অন্য ভদ্রলোকটিকে খাওয়ার পর দুজনের মুখের ভাব দেখে নিশিকান্তবাবুর মন খুশিতে ভরে গেল হুম এই যে অতি সুস্বাদু মশাই বললেন জ্ঞানবাবু আরে মা ওয়ান্ডারফুল বললেন অন্য ভদ্রলোকটি ডিলিশাস এই ফল কোথায় মিলল নিশিকান্তবাবু সরল মনে সব কিছুই বলে দিলেন এমনকি তার বাদ সেরে যাওয়ার ব্যাপারটা পর্যন্ত মাকেঞ্জি ফ্রুট হি নাম কি আপনি দিলেন অবাঙালি ভদ্রলোক জিজ্ঞেস করলেন নাম তো একটা দেওয়া দরকার বললেন নিশিকান্তবাবু এছাড়া আর কিছু মনে পড়ল না নামটা যে বেশ জবরদস্ত হয়েছে সেটা দুই ভদ্রলোকই স্বীকার করলেন আর বেশি কথা না বাড়িয়ে দুজনকেই নমস্কার জানিয়ে নিশিকান্তবাবু বিদায় নিলেন চৌধুরী নিবাস থেকে রাস্তায় বেরিয়ে নিশিকান্তবাবু ভারী প্রসন্ন বোধ করলেন একটা কীর্তি রেখে যেতে চলেছেন তিনি এমন যে হবে সেটা তার এই বাষট্টি বছরের জীবনের ঘটনা থেকে কারুর বোঝার সাধ্য ছিল কি না ছিল না মাঝারি মানুষের মাঝারি জীবন তার আর লক্ষ লক্ষ মাঝারি জীবনের সঙ্গে কোনো পার্থক্য নেই কিন্তু আজ তিনি অনন্য শুধু বাঙালিদের মধ্যে নয় নিজ দেশবাসীদের মধ্যে নয় সারা পৃথিবীর মধ্যে কিন্তু কীর্তির শেষ তো এখানেই না এই ফল যদি দশজনের হাতে তুলে দেওয়া যায় তবেই না কীর্তি ফলের ব্যাপক চাষ হলে দেশের লোকের যে কত উপকার হবে সেটা ভাবতেই নিশিকান্তবাবুর বুক দশ হাত হয়ে গেল ফলের বীজ তো আছে তার কাছে হালকা বেগুনি শ্বাসের ভেতর কালো রঙের বীজ সেটা পুঁতলে গাছ হবে নাকি আর বাড়ির পেছন দিকে লাউ মাচার পাশে তো খানিকটা জমি রয়েছে সেখানে পরীক্ষা করে দেখতে ক্ষতি কি কিন্তু সেই গুড়ে বালি বিচি পুঁতে জল টল দিয়ে কোনো ফল হল না সাত দিন অপেক্ষা করেও অঙ্কুরের কোনো চিহ্ন দেখতে পেলেন না নিশিকান্তবাবু ইতিমধ্যে ফলের আশ্চর্য গুণের আরও পরিচয় পেয়েছেন তিনি পড়শি অবনী ঘোষের আট বছরের ছেলে ভূত তার কাছে মাঝে মাঝে অঙ্ক দেখাতে আসে তার ফ্যারিনজাইটিস সেরে গেছে ফলকে পাড়ার একটা ঘেহ কুকুর তারকবাবুর বাড়ির রাস্তার দিকের বারান্দায় সামনে এসে রোজ ঘুরঘুর করে নিশিকান্তবাবু তাকে ফলের একটা টুকরো খেতে দেওয়ায় দুদিন পরে দেখলেন তার ঘা শুকিয়ে গেছে এমনকি বন্ধুকে না বলে তার চায়ে এক চামচ ম্যাকেন্সির রস মিশিয়ে দেওয়ার ফলে ভদ্রলোকে দশ দিনের বসা সর্দি একদিনে হাওয়া কিন্তু শুধু করিমগঞ্জের লোকেরাই ফলের কথা জানবে বাইরের আর কেউ জানবে না এটা কি হয় জ্যোতিপ্রকাশ বাবুর তোলা একটা ছবি এখনো আছে নিশিকান্ত বাবুর কাছে ইংরেজিতে ফুলস্ক্যাপের চার পাতার একটি প্রবন্ধ লিখে ছবি সমেত স্টেটসম্যান পত্রিকায় পাঠিয়ে দিলেন তিনি প্রবন্ধের নাম আ ওয়ান্ডারফুল নিউ ফ্রুট বলাই বাহুল্য তিনি নিজেই ফলের আবিষ্কর্তা সেটা বেশ পরিষ্কারভাবে লিখে দিলেন নিশিকান্তবাবু এই অবস্থায় আত্মপ্রচারের লোভটা সামলানো কি সহজ কথা সাত দিন বাদে একটি বছর পঁচিশেকের যুবক তার বাড়িতে এলো দেখা করতে ইনি অঞ্জন সেনগুপ্ত স্টেটসম্যানের রিপোর্টার স্মার্ট চেহারা চোখে পুরু চশমা সঙ্গে ক্যামেরা ও টেপ রেকর্ডার নিশিকান্তবাবু যে ফলটার কথা লিখেছেন সেটা সম্বন্ধে আরও তথ্য সংগ্রহ করতে পাঠানো হয়েছে তাকে নিশিকান্তবাবু খুশি হলেন এই তো চাই এটাই তো আশা করেছিলেন তিনি আমার লেখাটা যাচ্ছে তো নিশিকান্তবাবু প্রশ্ন করলেন লেখার চেয়ে মানে সাক্ষাৎকারটাই আজকাল লোকে বেশি পছন্দ করে আমি কি গাছটা একবার দেখতে পারি নিশ্চয়ই পারেন তবে মাইলখানে ঘাঁটতে হবে কিন্তু দুজনে মিলে বেরিয়ে পড়লেন ম্যাকেন্সি সাহেবের বাগানের উদ্দেশ্যে দিন দশেক যাওয়া হয়নি বাগানটায় শেষ যেদিন গেছেন সেদিনও নিশিকান্তবাবু দেখেছেন গাছ ফলের ভারে নুয়ে পড়ছে এ ফলের কি তাহলে আলাদা করে কোনো সিজন নেই সারা বছরই কি গাছে ফল ফলে যাবার পথে এই সব প্রশ্ন নিশিকান্তবাবুর মনে ঘুরছিল কিন্তু আশ্চর্য ব্যাপার যে বাগানে তিনি ছাড়া আর কেউ প্রবেশ করেনি গত কয়েক মাস এক ক্যামেরা নিয়ে জ্যোতিপ্রকাশ চৌধুরী ছাড়া সেখানে আজ এত লোক কেন দুজন লোককে চিনতে পারলেন নিশিকান্তবাবু জ্ঞান প্রকাশ চৌধুরী ও তার ঘরে সেদিন যে অবাঙালি ভদ্রলোকটি ছিলেন তিনি আজ তার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন জ্ঞানবাবু একে সেদিন দেখেছেন আপনি ইনি হচ্ছেন চুনিলাল মানসুখানি আপনার দেওয়া সেই ফলটি খেয়ে অবধি এর মাথায় নানান ফন্দি খেলছে তাই বুঝি নিশিকান্তবাবুর বুকের মধ্যে কেন জানি দুরু দুরু আরম্ভ হয়েছে কিছু একটা ঘটতে যাচ্ছে সেটা তিনি বুঝতে পারছেন ওই ফলের চাষ করার ইচ্ছে মিস্টার মানসুখানির ব্যবসাদার মানুষ তো নতুন ব্যবসার সুযোগ পেলে ওকে সামলানো দায় নিশিকান্তবাবু কথাটা না বলে পারলেন না কিন্তু আমি বীজ পুঁতে দেখেছি চারার কোনো লক্ষণ দেখিনি মনসুখানি হেসে উঠলেন <laughs> ये पेड़ শুধু ही বাগানের জমিনেই জন্মায় ও দেখিয়ে আর সাত দিন পহলে ও বীজ পুঁতেছিলাম কেমন চারা গজিয়েছে দেখিয়ে ওই যে ওই যে নিশিকান্তবাবু অবাক হয়ে দেখলেন আগের গাছটা থেকে হাত দশেক ডাইনে একটি সতেজ গাছের চারা পাতা দেখে তাকে চিনতে কোনো অসুবিধে হয় না সাংবাদিক অঞ্জন সেনগুপ্ত জোর খবরের গন্ধ পেয়ে নিশিকান্তবাবুকে ছেড়ে মানসুখানিকে ধরেই ইন্টারভিউ করে নিয়ে গেলেন নিশিকান্তবাবুর প্রবন্ধের বদলে সেই ইন্টারভিউটাই বেরোল কাগজে ছ মাসের মধ্যে ম্যাকেঞ্জি ফলের গাছে ম্যাকেঞ্জি সাহেবের বাগান ভরে উঠল এক মাসের মধ্যে জ্ঞান চৌধুরীর সঙ্গে পার্টনারশিপে মনসুখানির ব্যবসা চালু হয়ে গেল মাত্র একশো বাষট্টিটা গাছ কিন্তু তা থেকে ফল পাওয়া যায় সারা বছর ধরে ইতিমধ্যে গবেষণাগারে পরীক্ষা করে জানা গেছে ফলে সাত রকমের ভিটামিন আছে এবং সেই সঙ্গে আছে এমন কিছু যার সঙ্গে রাসায়নিকদের এখনো পরিচয় হয়নি স্বাদ গন্ধ উপকারিতা ও দুষ্প্রাপ্যতার জন্য ফলের দাম হল আকাশ ছোঁয়া এক একটি টিনে দু টুকরো করে কাটা সংরক্ষক রসে ভাসমান চারটি করে খোসা ছাড়ানো বীজহীন ফল প্রতি টিনের দাম ভারতীয় টাকার হিসেবে সাড়ে তিনশো দেশের লোক সে ফলের শুধু নামই শুনেছে তাদের ঘরে সে ফল পৌঁছয় না কারণ সব ফল চলে যায় জাপান ইউরোপ ও আমেরিকায় ফলের খ্যাতি সারা বিশ্বে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে কিন্তু বহু চেষ্টা সত্ত্বেও ম্যাকেনজি সাহেবের বাগানের বাইরে সে ফল গজানো সম্ভব হয়নি যেমন বাগানে তেমনি করিমগঞ্জের লাগোয়া বীরসিংহপুরে ফল যেখানে টিনে ভরা হয় সেই কারখানায় পুলিশের কড়া বন্দোবস্ত করা হয়েছে বাগানের চারপাশ ঘিরে নতুন পাঁচিল উঠেছে দেখে মনে হয় জেলখানার পাঁচিল বাংলো ভেঙে মনসুখানি ম্যাকেনজি ফ্রুট কোম্পানির আধুনিক অফিস তৈরি হয়েছে রোজ সকাল নটায় জার্মান মার্সিডিস গাড়িতে ভদ্রলোককে সেই অফিসে আসতে দেখা যায় তার কয়েকজন খুব কাছের লোকও মাঝে মাঝে সেখানে আসেন আর যাবার সময় সঙ্গে একটি করে ফলের টিন নিয়ে যান কনসেশন রেটে এছাড়া অফিসের কর্মীর বাইরে আর কারুর প্রবেশাধিকার নেই আজ দেড় বছর হল এই ব্যবসা চালু হয়েছে কিন্তু নিশিকান্ত বাবুর হতভম্ব ভাবটা এখনো কাটেনি অফিস খোলার দুদিন বাদে তিনি গিয়েছিলেন ম্যাকেনজি সাহেবের বাগান দেখতে কিন্তু পুলিশ তাকে ঢুকতে দেয়নি তিনি ভারী অবাক হয়ে বললেন अरे अरे हम निशिकांत बोस है ये फल हमारा आविष्कार है तुम्हारा बाबू को जाके बोलो কিন্তু সশস্ত্র দ্বার রক্ষক তার কথায় কান দেয়নি জ্ঞান চৌধুরীর বাড়িতে গিয়েও লাভ হয়নি তিনি এখন আর যার তার সঙ্গে দেখা করেন না তারক বাগজি অবশ্য এতদিনে সবই জেনেছেন তিনি ভৎসনা সুরে বন্ধুকে বললেন তোমার বন্ধু উকিল তুমি তার সঙ্গে পরামর্শ না করে ফস করে কতগুলো ব্যাপার করে বসলে দুরন্দর লোকের মতিগতি তুমি বুঝবে কি করে তোমাকে বোকা পেয়ে তারা যে লেঙ্গি মারবে এতে আবার আশ্চর্য হবার কি আছে তবে একটি ফল নিশিকান্তবাবুর কাছে রয়ে গিয়েছে বীরসিংহপুরে গিয়ে একটি খালি টিন তিনি সংগ্রহ করে এনেছিলেন অনেক কষ্টে সেই ফল তার মধ্যে তিনি রেখে দিয়েছেন তাঁরই আবিষ্কার এই ফল তিনি প্রথম খেয়েছিলেন তিনি নামকরণ করেছিলেন ম্যাকেনজি ফ্রুট সেই আশ্চর্য ফল অনিন্দ চুনিলাল মানসুখানি সোমক শিবশরণ মিত্র পুষ্পল অঞ্জন সেনগুপ্ত অমর্ত জ্ঞান চৌধুরীর ভূমিকায় অগ্নিজিৎ গল্পের সূত্রধার মীর শব্দগ্রহণ আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসের রিচার্ড পর্ব পরিচালনায় রাইট ব্রাদার্স থেকে অনির্বাণ ও অভিষেক সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় Indrani Mirchi ninety eight point three এর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সন্দীপ রায়কে আমাদের এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স